প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয়া এই ভাষাকে আমরা ভুলব না না না আমার দে আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা প্রিয় আমায় দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয়া এই ভাষাকে আমরা ভুলব না না আমার দে আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা খোদার দেয়া এই ভাষাতে আমরা গান গেয়ে যাই ও খোদার দেয়া এই ভাষাতে আমরা গান গেয়ে যাই এই প্রাণের প্রিয় কথা মালায় জীবনের ছন্দ সাজায় আমার ভাষা আমার পরিচয় উন্নতশীল সম হিমালয় অন্তরে দোলে চেতনার আলো চেতনা জাগে স্বপ্ন আশা আমার অহংকার আমার বাংলা ভাষা প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয়া এই ভাষাকে আমরা ভুলব না না আমার দেশ আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা বর্ণমালায় ছবি এঁকে যায় লিখি জীবনেরই কথা ও বর্ণমালায় ছবি এঁকে যায় লিখি জীবনেরই কথা হারিয়ে যেতে দেব না কখন ভাষা অনন্য অক্ষয় সূর্যের চোখে ছড়াবে বিশ্বময় সোনালি আলো দিয়ে মুছে দেব মুছে দেব আধারের কুয়াশা আমার অহংকার আমার বাংলা ভাষা প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলা ভাষা খোদার দেয়া এই ভাষাকে আমরা ভুলব না আমার দে আমার দে আমার ভালোবাসা আমার ভালোবাসা আমার অহংকার আমার অহংকার আমার স্বপ্ন আশা আমার স্বপ্ন আশা ভাষা